বুক Book 2 সাতান্ন 57 57พบหมอ ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আমার ডাক্তারের সাথে সাক্ষাৎকার আছে আমার ডাক্তারের সাথে সাক্ষাৎকার আছে ดิฉัน มีนัดตอนสิบนาฬิกา আমার সাক্ষাৎকার দশটার সময় আমার সাক্ষাৎকার দশটার সময় คุณชื่อ อะไรคะ আপনার নাম কি আপনার নাম কি กรุณานั่งรอในห้อง অনুগ্রহ করে প্রতীক্ষালয়ে বসুন অনুগ্রহ করে প্রতীক্ষালয়ে বসুন คุณหมอกำลังเดินทางมา ডাক্তার কিছুক্ষণের মধ্যে এসে যাবেন ডাক্তার কিছুক্ষণের মধ্যে এসে যাবেন নাই আপনি কোন কোম্পানি থেকে বিমা করিয়েছেন আপনি কোনো কোম্পানি থেকে বিমা করিয়েছেন আমি আপনার জন্য কি করতে পারি আমি আপনার জন্য কি করতে পারি আপনার কি ব্যথা করছে আপনার কি ব্যথা করছে เจ็บตรงไหนคะ আপনার কোথায় ব্যথা করছে আপনার কোথায় ব্যথা করছে আমার সব সময় পিঠে ব্যথা হয় আমার সব সময় পিঠে ব্যথা হয় বয় আমার প্রায়ই মাথায় ব্যথা হয় আমার প্রায়ই মাথায় ব্যথা হয় ดิฉันปวดท้องเป็นบางครั้ง আমার কখনো কখনো পেটে ব্যথা হয় আমার কখনো কখনো পেটে ব্যথা হয় ถอดเสื้อออกค่ะ আপনার উপরের জামা কাপড় খুলুন আপনার ওপরের জামা কাপড় খুলুন นอนบนเตียงตรวจค่ะ পরীক্ষা করবার টেবিলে শুয়ে পড়ুন পরীক্ষা করবার টেবিলে শুয়ে পড়ুন ความดันโลหิตปกติ আপনার রক্তচাপ ঠিক আছে আপনার রক্তচাপ ঠিক আছে ดิฉันจะฉีดยาให้คุณ আমি আপনাকে একটা ইনজেকশন দেব আমি আপনাকে একটা ইনজেকশন দেবดิฉันจะให้ยาคุณ আমি আপনাকে কিছু ওষুধ দেব আমি আপনাকে কিছু ওষুধ দেব ดิฉันจะเขียนใบสั่งยาให้คุณไปซื้อที่ร้านขายยา আমি আপনাকে ওষুধ নেবার জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আমি আপনাকে ওষুধ নেবার জন্য প্রেসক্রিপশন লিখে দিচ্ছি